ঢোল তবলার গান বাজাইয়া ঢোল তবলার গান বাজাইয়া মাথায় লগনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা ঢোল তবলার গান বাজাইয়া ঢোল গান বাজাইয়া মাথায় লগোনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা গানের কলি শুনি মোরা ফাইটা যাই বুক ফাইটা যাই এইভাবে গাইতে গাইতে ঘান নামে চলে যায় গানের কলি শুনি মোরা পাইটা যাইব পাইটা যাই এইভাবে তে গাইতে গাইতে জাঘান নামে চলে যাই ধলতা বলার গান বাজাও না ধলতা বলার গান বাজাও না কবরে পাবি সাজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা ঢোল তবোলার গান বাজিয়া ঢোল তবোলার গান বাজিয়া মাথায় লগনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা তারপর অতি সুন্দর কথা শুনবে মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান তরুণ যুবকের মুখে ও পিয়া পাশানির গান মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান তরুণ যুবকের মুখে ও পিয়া পাশানির গান আল্লাহর পথে গাই গাইবে না ওরা আল্লাহর পথে গান গাইবে না বাজারে টানে গাজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা ঢোল তবলার গান বাজাইয়া ঢোল তবলার গান বাজাইয়া মাথায় লগনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা তালের মিউজিক ধুল তবলা ইংলিশে মাইকেল জ্যাকসন লিটার ফিটার ইউটার বাজার আমার দেশের কত গান গাইতে গেলে লাফালাফি হাইরে গাইতে গেলে লাফালাপি কমর গবে না সোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা ঢোল তবোলার গান বাজেয়া ঢোল তবোলার গান বাজেয়া মাথায় লগনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা গ্রামে গঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর গাই যাত্রা গানের কারণে তে দেশে খোদার গাছ গাই গ্রামে গঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর গাই যাত্রা গানের কারণে তে দেশে খোদার গজব গাই কবরেতে গেলে বুঝবি তোরা কবরেতে গেলে বুঝবি যাত্রা গানের কি মজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজাও দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজাও ঢোল তবলার গান বাজেয়া ঢোল তবলার গান বাজেয়া মাথায় লগনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজাও দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজাও ভিন্ন ইসলামের পথে তোমরা চলো রে সোজা